বিজয় ধ্বনি বিজয় ধ্বনি বিজয় ধ্বনি আসবে বিজয় মারি আমরা জানি বিজয় ধ্বনি বিজয় ধ্বনি বিজয় ধ্বনি তোমার নামে করছে জিকির কত মধুর সুরে সে সুরে প্রভু যে তোমার দা তাই তোমরা করছে জিকির সেই সুরে সবার সুরে সন্তান ও প্রভু তুমি মহিয়ান প্রভু তুমি বড় দয়াবান ও প্রভু তুমি মহিয়ান প্রভু তুমি বড় দয়াবান আল্লাহু আল্লাহ হু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ হুহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ হুহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ হুহু আল্লাহু আল্লাহ তোমার নামে করছে জিকির কত মধুর সুরে সে সুর প্রভু যে তোমার দা তাই তোমরা করছি জিকির সেই সুরে সবার সুরের কলতান ও প্রভু তুমি মহিয়া প্রভু তুমি বড় দয়াবান ও প্রভু তুমি মহিয়া প্রভু তুমি বড় দয়াবান আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ হুহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ হুহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ হুহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ হুহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ হুহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ হুহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ হুহু আল্লাহু আল্লাহ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 জিকির করে কাটাতে চাই সারা বেলা ও কাটাতে চাই সারা বেলা পাখালি করছে জিকির সেই সুরে পাখালি করছে জিকির সেই সুরে সবার সুরের কলতান ও প্রভু দিয়া প্রভু তুমি বড় দয়াবান আল্লাহ আল্লাহ হুহু আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ হুহু আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ হুহু আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ হুহু আল্লাহ আল্লাহ নদী বয়ে চলে আপন মনে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 বড় দয়াবান ও প্রভু তুমি মহিয়া প্রভু তুমি বড় দয়াবান আল্লাহু আল্লাহ হুহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ হুহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ হুহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ হুহু আল্লাহু আল্লাহ তোমার নামে করছে জিকির কত মধুর সুরে সে সুর প্রভু যে তোমার দা তাই তো করছি জিকির সেই সুরে সবার সুরের কলতান ও প্রভু তুমি মহিয়ান প্রভু তুমি বড় দয়াবান ও প্রভু তুমি মহিয়ান প্রভু তুমি বড় দয়াবান আল্লাহু আল্লাহ হুহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ হুহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ হুহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ হুহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ হুহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ হুহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ হুহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ হুহু আল্লাহু আল্লাহ